প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষা শিক্ষিত হয়ে বা উচ্চশিক্ষা লাভ করে নিজেরও নিজের পরিবারের নামকে নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কেননা এখনও বহু প্রশ্নের উত্তর পেন্ডিং আছে আর আপনারা নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় আছেন তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আগে আমি দুই তিনটি লিখিত প্রশ্ন আছে ওটা পড়তে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের ভয়েস মেলের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আমি পূর্ব বর্ধমান জেলা থেকে লিখছি মালান সাহেব মেয়েদের গলার আওয়াজটাও পর্দা আওয়াজটাও পর্দা আছে তাহলে কি মেয়ে মেয়েরা তালিম বা ওয়াজ মাহফিল করতে পারবে এবং কোনো পুরুষ কি মহিলাদের ওয়াজ শুনতে পারবে একটু বুঝিয়ে বললে উপকৃত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কি প্রিয় বোন আপনি যেই প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সুন্দর একটা প্রশ্ন রেখেছেন আপনি জানতে চেয়েছেন যে নারীদের আওয়াজের উপরেও আল্লাহ পর্দা রেখেছে তাহলে কি নারীরা তালিম বা ওয়াজ করতে পারবে না আর পুরুষরা কি সেটা শুনতে পারবে কি পারবে না আপনি এটা জানতে চেয়েছেন তো মনে রাখবেন যতক্ষণ প্রয়োজন না হচ্ছে অতি প্রয়োজন না হচ্ছে লাউড স্পিকারে মাইকে যেখানে পরপুরুষরা শুনবে না আমরা শুনবে ওইভাবে ওয়াজ করা বলুন তালিম বলুন ঠিক নয় হ্যাঁ কোনো পরিবেশে শিক্ষা দেওয়ার জন্যে নারীদের জন্যে মেয়েদের বোঝানোর জন্যে যদি কোনো মহিলা আলেমা কথা বলতে চান মসজিদের হোক বাড়িতে হোক কোনো ময়দানে হোক ওয়াজ করতে পারেন তালিম দিতে পারেন কোনো অসুবিধে নেই ওইরূপ পুরুষদের জন্য বলা হয়েছে নারীদের আওয়াজ বিনা প্রয়োজনে মানে পরনারী নামহারাম যারা তাদের আওয়াজ যেন বিনা প্রয়োজনে না শোনে হ্যাঁ তবে শোনার আর শোনার মধ্যে অনেক পার্থক্য আছে যদি ওই আওয়াজ যেটা অনেক সময় গানের আওয়াজ হয় গজলের আওয়াজ হয় বিভিন্ন সুরে গাওয়া হয় তা থেকে অন্যরা উত্তেজিত হয় তো গানের আওয়াজ বা এমন আওয়াজ এমন আওয়াজে এমন সুরে স্বরে কোনো জিনিস পড়া বা গাওয়া জায়েজ নয় যেটা শুনে অন্যরা উত্তেজিত হবে আর ওই রূপ ওই আওয়াজ পুরুষদের জন্য শোনা জায়েজ নয় যে আওয়াজ শুনলে মানুষ উত্তেজিত হবে বা জ্ঞান হারাবে কিন্তু যদি কোনো ইসলামী গজল হচ্ছে কেউ নয়া পড়ছে কেউ কোনো দিনের কথা পড়ছে কোনো কোরআনের আয়াত পড়ছে সুন্দর সুরে পড়ছে যেগুলো শুনে কেউ উত্তেজিত হয় না বলে শুনে শান্তি পায় জ্ঞান লাভ করার নিয়াতে যদি কেউ পুরুষ শুনে হারাম না কোনো অসুবিধা নেই আর ওই অন্যদেরকে জ্ঞান দেওয়ার জন্যে অন্যদেরকে শিক্ষিত করার জন্যে তাবলিগ করার জন্যে তালিম দেওয়ার জন্যে যদি কোনো মহিলা অজন উচ্ছেদ করে কোনো অসুবিধা নেই তবে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে পর পুরুষরা যেন আওয়াজ না শোনে বিনা প্রয়োজনে যেন মাইকে ওয়াজ না করে হ্যাঁ এমন জায়গায় ওয়াজ হচ্ছে যেখানে সমস্ত মহিলারা বসে আছেন আশেপাশে হয়তো কোনো ছেলেরা কি পুরুষরা আছেন তাদের কানে আওয়াজ যাচ্ছে কি তারা শুনছে অসুবিধে নেই কিন্তু নারী বিশেষ করে পুরুষদেরকে আকর্ষিত করার জন্যে অ্যাট্রাক্ট করার জন্য যদি কিছু পড়ে বা শোনায় তো এটা শরিয়াতে ঠিক নয় মনে রাখবেন নারীদের এইভাবে পর্দার হুকুম দেওয়া হয়েছে তবে এই সমস্ত পর্দা শেষ হয়ে যায় প্রয়োজনের সময় মনে করুন আমাকে কোনো ডাক্তার কাছে যেতে হচ্ছে কি আমার স্ত্রী সে নারী সে কোনো ডাক্তার কাছে যাচ্ছে পুরুষ ডাক্তার সেখানে যেতে কথা বলতে হবে কি আমি কোনো প্রয়োজনে কোনো এমন ডাক্তার কাছে যেতে হচ্ছে মহিলা ডাক্তার সে ছাড়া ওই রোগের বিশিষ্ট কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই তো আমি যে তাকে কথা বলছি অসুবিধে নেই কথা বলতে বার্তা লাভ করতে কোনো অসুবিধে নেই যতক্ষণ আমার কথাবার্তা উত্তেজিত না করবে তাই না মেহরামের সঙ্গে শুধু প্রয়োজনে কথা বলতে বলা হয়েছে এই জিনিসটা সবাই যেন মনে রাখে নারী হোক আর পুরুষ হোক নারীদের জন্যে পুরুষের সঙ্গে কথা বলা বা পুরুষদের জন্য নারীর সঙ্গে কথা বলা যদি সে না পর পরনারী বা পরপুরুষ হয় তো যতটুকু প্রয়োজন ততটুকু শুধু বার্তালাপ করতে বলা হয়েছে তাই টেলিফোনের মাধ্যমে হোক আর সরাসরি হোক পর্দার বা আদবের সঙ্গে যতটুকু সম্ভব ততটুকু কথা বলবে তার বেশি নয় হাসি ঠাট্টা রহস্য পরপুরুষদের সঙ্গে মেলামেশা এটা কিন্তু গুনার দিকে আমন্ত্রণ জানায় আর গুনা থেকে যত সম্ভব দূরে থাকতে বলা হয়েছে এমনকি যদি আশঙ্কা হয় যে এই পথে গেলে এখানে থাকলে এখানে কথা বললে আমি গুনায় লিপ্ত হয়ে যাব সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে তো নারীরা যত আদবে থাকবে যত পর্দার মধ্যে থাকবে শারীরিক হিসেবে হোক মানবিক হিসেবে হোক আওয়াজ যেভাবেই হোক তাদের জন্য তত মঙ্গল তত তারা সুরক্ষিত থাকবে আর যত বেপর্দা হয়ে যাবে যত যেভাবে হোক শারীরিক কোষে হোক ভাষার দিক থেকে হোক ভয়েসের দিক থেকে হোক কণ্ঠ সুরের দিক থেকে হোক মনে রাখবেন তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে আর আজ যে সমাজে যত জঘন্যতা ছড়িয়ে আছে তার মেন কারণ হচ্ছে পর্দা হায়া যেটা ছিল যে লজ্জা সরম হওয়ার দরকার ছিল নারী পুরুষের মধ্যে যে একটা পর্দা হওয়া দরকার ছিল সেই পর্দাটা সরিয়ে দিয়েছে মডার্ন লাইফের নামে বা মডার্ন যুগের নামে তার কারণে আজ পুরো বিশ্ব এত পাপে লিপ্ত হয়ে গেছে আশা রাখি আমার প্রিয় ভাইকে প্রিয় বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বিনা প্রয়োজনে আওয়াজ অন্যদেরকে শোনানো ঠিক নয় পরের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি প্লিজ আমার আমার একটি প্রশ্ন ছিল নামাজ নামাজের সময় হলে পড়ে পড়া উচিত তাই আমি দুপুরের জোহরের নামাজ আগে পড়ি মানে যেই সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে পড়ি তারপরে আসরের নামাজ আমাদের আহলে বায়তের বায়তের নিয়মে মসজিদে জোহর নামাজের জামাতে আমি আসরের নিয়ত করে পড়ি আমাদের সমাজে আমাদের সমাজ সুন্নি মাজাব তাই আমি এইভাবে পড়ি এই প্রসঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাইজান আপনি আপনার নাম লিখেননি উল্লেখ করেন কোনো অসুবিধা নেই তবে আপনি যে প্রশ্নটা রেখেছেন সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি জানতে চাচ্ছেন যে নামাজের আওয়ালে ওয়াক্ত হয়ে যাচ্ছে মনে করুন আজকাল আওয়ালে ওয়াক হয়ে যাচ্ছে কলকাতায় বারোটা বাজতে পাঁচ মিনিট থাকতে কি দশ মিনিট থাকতে কিন্তু আমাদের ওখানে আওয়া আজান হয় সাড়ে বারোটার সময় অনেক অনেক সময় একটার সময় কি ঢাকায় বাংলাদেশ সময় হিসেবে বারোটার সময় আজানের সময় হয়ে যায় কিন্তু অনেক অনেক সময় সাড়ে বারোটার সময় আজান হয় তো সময় নামাজের সময় হয়ে যাওয়ার আধ ঘন্টা পরে কিন্তু আজান হচ্ছে তারপরে আবার মসজিদে জমাত শুরু হয় অনেক অনেক সময় দশ পনেরো মিনিট লেট হয় অনেক সময় আধ ঘন্টা লেট হয় সকলকে আসার সুযোগ দেওয়া হয় সকলে যাতে প্রস্তুত হয়ে যেতে পারেন জমাতের জন্যে তো মনে করুন আজানের বা নামাজের সময় হয়ে যাওয়ার এক ঘন্টা পরে জামাত শুরু হচ্ছে তো ওই ক্ষেত্রে যদি আপনি আওয়ালে ওয়াক্তে যেই নামাজের সময় হয়ে গেছে আপনি নিজে নিজে আজান দিয়ে একামাত দিয়ে জোহরের নামাজ পড়ে নিলেন ঠিক আছে এবারে পরে মসজিদে যাচ্ছেন সমাজ বজায় করার জন্যে কি আল্লাহর ঘরের সম্মানের জন্য মসজিদে যাচ্ছেন সেখানে তখন জোহর নামাজের জমাত শুরু হতে যাচ্ছে তো আপনি নিজের আসর নামাজ ওখানে জোহর নামাজের সঙ্গে পড়তে পারেন কোনো অসুবিধে নেই কেননা নামাজের সময় হয়ে গিয়েছিল নামাজের সময় হওয়ার আগে নামাজ পড়া ঠিক নয় কিন্তু নামাজের সময় হয়ে গেলে তখন আপনি নামাজ পড়ে নিন আর জোহর নামাজ পড়ার পরে আসর নামাজ আপনি পড়তে পারেন তো আধ ঘন্টা এক ঘন্টা পরে যখন আপনি মসজিদে যেয়ে তাদের জোহর নামাজের সঙ্গে আপনার আসর নামাজ পড়ছেন তো আপনি পড়তে পারেন কোনো অসুবিধে নেই আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম কবির হোসেন আমি গত আটাশ দুই দু হাজার একুশে তারিখে প্রশ্ন করেছিলাম আমি ছেলে মেয়ের নামের প্রসঙ্গ একটু জানতে চেয়েছিলাম মানে তাদের নাম কি আর আর একটা প্রশ্ন আমাদের বাংলাদেশে মসজিদে শীতের সময় কার্পেট ব্যবহার হয় কার্পেটের উপরে কাপড় দিয়ে রাখা হয় যাতে ময়লা কম হয় এতে সেজদা করা হবে কি না জানাবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কবির হোসেন আপনার ছেলে মেয়ের নামের অর্থ আমি বলেছি আপনি যদি না শোনেন সেটা আপনার অসুবিধা আমি আগে দুবার হয়তো আপনার ছেলে মেয়ের নামের অর্থ বলেছি মেহেদি হাসান যতটা আমার মনে পড়ছে আমার সামনে এখন লেখা নেই আপনিও লিখেননি আমার মনে পড়ছে আপনার ছেলের নাম মেহেদি হাসান রেফাত আর মেয়ের নাম ছিল মনে হয় মেমুনা আখতার আলহামদুলিল্লাহ এতটা স্মরণে আছে তো মেহেদি হাসান খুব ভালো নাম মেহেদি আমা মেহেদির ওপরে শিক্ষিত ব্যক্তিকে মেহেদি বলা হয় হাসান মানে সুন্দর এও ভালো আর রিফাত মানে উচ্চ স্থান যারা রাখে এরও অর্থ বলেছিলাম আর মেমুনা আখতার মেমুনা মানে শান্তিপূর্ণ আর আখতার মানে নক্ষত্রা সেতারা তারাকে আখতার বলা হয় তো এই সমস্ত নামের আমি অর্থ বলেছিলাম আপনি হয়তো তখন শোনেননি যাক এবার আপনার এখানে আজকের প্রশ্ন হচ্ছে যে মসজিদে শীতের সময় বাংলাদেশে কালিন বা কার্পেট বিছানো হয় তার উপরে কাপড় বিছানো হয় যাতে ওটা ময়লা না হয়ে যায় কাপড়ের ওপরে সেজদা করা যাবে না ভাই কাপড়ের ওপরে সেজদা জায়েজ নয় শরিয়াতে বলা হয়েছে পরিষ্কার পান আহারের ওপরে সেজদা জায়েজ নয় আর নবী বলেছেন নেনের হাদিসে কাজ্য আলাতলি আল আরদা মসজেদাম হুরা আল্লাহ রবুল্লা আলমিন আমার জন্য এই জমিনকে সেজদাগা করেছে তো সর্ব উত্তম হচ্ছে স্থান হচ্ছে মাটি তাই নবীন যেখানে যেতেন সফরে যেতেন নিজের সঙ্গে মাটির একটা টুকরো নিয়ে যেতেন যেখানে নামাজের সময় হয়ে যেত উনি নামাজ পড়তেন আর সমস্ত সাহাবিরা দেখতেন যে নবী ওই মাটির উপরে সেজদা করতেন আমি এর আগে পুরো একটা বিশেষ এপিসোড এ নিয়ে আলোচনা করেছি আর সেখানে বহু বই থেকে সূত্র দিয়ে বলেছি যে নবী করিম সাল্লাহ ইসলাম নিজের জীবনে সর্বদাই মাটির ওপরে সেজদা করতেন আর সে যুগে আপনারা জানেন এরকম পাথরের শ্বেত পাথরের মসজিদ হতো না সে সময় মসজিদ মাটির মসজিদে হতো তো সবাই মাটির ওপরেই সেজদা করত অনেক অনেক সময় চ্যাটা খেজুরের পাতার চ্যাটা তৈরি করে তা বিছানা করে তার উপরেও নামাজ হতো তো চ্যাটার ওপরে মানে পাতার ওপরে নামাজ হবে সেজদাও হবে আমি এর আগেও বলেছি খেজুরের পাতার বিছানা হোক কি মানে পাতি কাঠ দিয়ে যে বিছানাগুলো তৈরি হয় ওগুলোর উপর সেজদা যায় মানে পানাহারের মধ্যে আসলে হবে না যে জিনিস খাওয়া যায় বা যা পরা যায় কাপড় পরা যায় তো কাপড়ের ওপরে ওই জন্য সেজদা জায়েজ নয় শরিয়াতে পরিষ্কার বলা হয়েছে কেননা নন মুসলিমরা সেই সময় খেজুর দিয়ে প্রতিমা তৈরি করত আবার পুজোর পরে সেটা ভেঙে তারা খেত তাই একটা কথা বিখ্যাত হাম খোরমা হাম সবাব মানে খেজুর প্রার্থনা উপাসনাও হয়ে গেল সব পাওয়া গেল উপাসনা করে আবার খেজুর খাওয়া হলো তো মনে রাখবেন শরীয়তে ইসলামে পান আহারের ওপরে যে জিনিস পান করা যায় বা খাওয়া যায় বা পরিধান মানে পরা যায় তার উপরে সেজদা জায়েজ নয় আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবার একটা শেষ লিখিত প্রশ্ন পড়তে চাই আসসালামু আলাইকুম আমার বয়স তেইশ বছর আমার একটি সমস্যা আছে আমাকে বাইরে কাজের উদ্দেশ্যে বের হতে হয় আমি যখনই বাইরে পেশাব করতে চাই পেশাব বের হয় না পেশাবের বেগ থাকে তবুও পেশাব বের হয় না ঘরে থাকলে এই সমস্যাটা হয় না বাইরে বের হইলে হয় বিগত তিন বছর ধরে আমি এই সমস্যায় ভুগছি এটা কি কোনো মানসিক রোগ না গুনার গুনাহর ফল না আল্লাহ পরীক্ষা আল্লাহর পরীক্ষা এটা যদি কোনো এর যদি কোনো ইসলামিক চিকিৎসা থাকে তাহলে আমাকে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতো আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমার মনে হয় এটা আপনার মানসিক রোগ আপনি মনে একটা ধারণা করে রাখ রেখেছেন তাই সবসময় ওরকম হয় আশা রাখি এর থেকে আপনি মুক্তি পাবেন আমি খুব সহজ উপায় বলে দিচ্ছি এটা না কোনো পাপের সাজা না এ নিয়ে কোনো দুশ্চিন্তার প্রয়োজন আছে বা কারণ কারণ আছে এটা হয়তো মনের রোগ হতে পারে আবার অনেক অনেক শারীরিক সাপোর্ট না থাকার কারণে অমন হতে পারে অনেক অনেক সময় বাইরে যেয়ে মানুষ অনেক কিছু পানাহার করতে কষ্ট পায় এরকম বাড়িতে কোনো অসুবিধা হয় না বাইরে গেলে এটা অসুবিধা হয় তো এটা হতে পারে তো আপনি সহজ উপায় বলে দিচ্ছি বাড়ি থেকে যখন বাইরে যাবেন তখন অজু করে বাইরে যাবেন মনে রাখবেন অজু করে বাইরে যাবেন সুরে আলহাম পড়ে ঘর থেকে বাইর হবেন আর বিসমিল্লাহে ওয়াবিল্লাহে তওয়াক্কাল তো আলাল্লাহ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহে ওয়াবিল্লাহে তওয়াক্কাল তো আলাল্লাহ বলে ঘর থেকে বাইর হবেন আর প্রতিদিন সকালবেলা মানে যখন খালি পেট থাকবেন মেথির দানা আর কলঞ্জের দানা দুটোই বড় উপকৃত জিনিস বা উপকারক মেথির দানা এবং কলঞ্জের দানা মনে করেন একশো একশো গ্রাম নিয়ে আসুন ওটা মিক্স করে রাখুন আর এক চামচ সকালবেলা খালি পেটে এক চামচ মুখি দিয়ে হালকা গরম পানি হলে ভালো নাহলে সাধারণ সাদা পানি দিয়েও ওটাকে পান করে নিন খেয়ে নিন কিছুদিন করলে আপনার ওই রোগ বা ওই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন শারীরিক শান্তি পাবেন এটা করে দেখুন যদি খোদা না করুক হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো না হন তখন আমি তার অন্য কোনো উপায় আরও বলে দেবো অনেক কিছু আছে তবে একসঙ্গে বেশি বললে হয়তো মনে থাকবে না তাই আপাতত যেটা বললাম ঘর থেকে বাইর হওয়ার সময় সুরে আলাম পড়বেন বিসমিল্লা ওয়াবিল্লাহ তওয়াক্কত আল্লাহ বলে বাহির বাহির হবেন আর তাছাড়া মেথির দানা এবং কলঞ্জির দানা এই দুটো দানা খালি পেটে খেতে হবে আর তার সঙ্গে পানি পান করতে হবে আর ওই পানির ওপরে যদি সুরায় আলহাম পড়ে পান করেন তো সুরায় আলহাম পুরো কোরআনের সারাংশ আশা রাখি ওষুধের চেয়ে তো বড়ো কাজ করবে আমার প্রিয় ভাই আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবারে আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই তাই দেখি আসি আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আশা করি আপনি সুস্থ আছেন ভালো আছেন আর আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক আমার একটা প্রশ্ন হলো মৌলানা সাহেব আমার এক কাকিমা তার মেয়ের বাড়ি গেছিল সেখানে পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার গিয়ে সে ও পুরো নামাজ আদায় করছে এখন আসার পরে একদিন আমরা নামাজের ব্যাপারে বলছি তখন বলল যে আমি তো আমার মেয়ের বাড়ি গেলাম পঁয়ত্রিশ কিলোমিটার সেখানে তো আমি পুরো নামাজ আদায় করছি আমি বলি কাকিমা আপনার নামাজ তো হয়নি আপনার সেখানে না কসর নামাজ আদায় করা উচিত ছিল বলে কসর নামাজ কিভাবে তারপরে আমি শিখাইলাম শিখানোর পরে এখন বলছে যে আমি ওই দশ দিন ছিলাম এই দশ দিনেই আমি পুরো নামাজ আদায় করছি এখন আবার ওই পুনরায় আমার ওই কসর নামাজের নিয়েইতে সেই নামাজ আবার আদায় করতে হবে আমি বলি হ্যাঁ সেইটাই করতে হবে তোমার ওই নামাজ হয়নি আর এখন তুমি ওই কসর নামাজের কাজা নিয়েতে ওই দশ দিনের নামাজ আদায় করবা বলে দশ দিন কি করে বুঝবো আমি বলি কাম করো যদি না বোঝো তাহলে তুমি একটা কাজ করো এই তেঁতুলের দানা তুমি এক একটা রোজ রোজ নামাজ আদায় করবা আর দুপুরের নামাজে জোহরের নামাজ যখন পড়বা তখন ওই কসরের নামাজে দুই রেখাত নামাজ তুমি আদায় করবা আসরেরও দুই রেখাত আর ইশারেরও দুই রেখাত নামাজ আদায় করিয়া যখন দশ দিন দশটা তেঁতুলের দানা হয়ে যাবে তখন মনে করবা যে না তোমার পুরো দশ দিন কচর নামাজের নিয়াইতে নামাজ আদায় হয়ে গেছে এইটার সমস্যার সমাধান তোমার করতে হবে বলে আমরা আগেও তো সফরে যেতাম তখন তো পুরো নামাজ আদায় করতাম আমি বলি সে সময় জানতাম না এখন জেনেছো এখন এর সমস্যার সমাধান করতে হবে তাহলে আমি কি ঠিক বলেছি এই ব্যাপারে একটু আমাকে জানাবেন খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাল বাচ্চা নিয়ে আপনি সবসময় শান্তি আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক ভালো রাখুক আমিন রব্বাল আলমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় আপা আপনার ভয়েস জন্য জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলহামদুল শুক্রলিল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে আপনি এতটা শিক্ষা লাভ করেছেন বিশ্বাস করুন আপনি যা বলেছেন আপনার ওই কাকিমাকে বা চাচিমাকে একদম হান্ড্রেড পারসেন্ট শরীয়ত অনুযায়ী মশলা যেভাবে আমি বলি বা বোঝাই আপনি ওইভাবে ওনাকে বলেছেন বা বুঝিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে এহকাল ও পরকালে এর বড় সব দান করবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিক বা আপনার মনোকামনা আশাকে পুরো করুক আর পরকালে এর সুন্দর আজর আল্লাহ আপনাকে দান করুন ইনশাআল্লাহ তারা যতক্ষণ সৎ কাজ করতে থাকবে বা ওই সঠিক মশলা শুনে যদি তার উপরে ওনারা আমাল করেন বা আপনার চাচিমা আমাল করেন ইনশাআল্লাহ তার স্বভাব আপনি পেতে থাকবেন বা পাবেন আপনি যা মশলা বলেছেন ওখানে আমার আর বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই আপনি শরীয়ত অনুযায়ী সঠিক মশলা বলেছেন যাতাস মিলে চুয়াল্লিশ কিলোমিটার মানে ওয়ান ওয়ে এক ধারে যদি কেউ বাইশ কিলোমিটার সফর করে তারপরে যদি সেখানে সে নামাজ পড়ে তো সে কসর নামাজ পড়বে আর কসর মানে চার রেখেতে নামাজগুলো অর্ধেক মানে হাফ পড়বে মানে জোহরের নামাজ আসরের নামাজ এবং এশার নামাজ কসর পড়বে মানে দু রেখাত পড়বে অর্ধেক পড়বে সকালের নামাজ আর মগরবের নামাজ যেমন আছে অমনই চলবে ওটা তমনই পড়তে হবে সকালে দু দুরেকাত পড়তে হবে মগরবের তিন রেখাত তিন রেখাত পড়তে হবে কিন্তু চার রেখাতে নামাজ মানে জোহর বা আসর বা এশা নামাজ এগুলো কসর হয়ে গেলে তখন কাজ পড়তে হবে এটাই শরিয়াতের হুকুম কেউ যদি কসর নামাজকে জোর করে পুরো পড়ে তো তার নামাজ হবে না যেমন বাড়িতে থেকে যদি কেউ জোহরের নামাজ চার রেখাতে জায়গায় দূরে কাজ পড়ে তার নামাজ হবে হবে না ওইরূপ শরীয়তের হুকুম হয়েছে যে যখন আপনি মুসাফির হবেন বাইশ কিলোমিটার দূরে যাবেন পুরনো যুগে বাইশ কিলোমিটার চলা মানে বড় কঠিন ছিল সে সময় তো বাইশ কিলোমিটার দূরে যাওয়ার পরে আপনাকে কসর নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে তো ওই সময় যদি আপনি জোর করে শক্তি আছে বলে আপনি চার রেখাত পড়লেন এটা কিন্তু আল্লাহ মেনে নেবে না আল্লাহর হুকুম যেভাবে হুকুম সেভাবে পালন করতে হবে তারপরেই তাতে স্বভাব পাওয়া যাবে নিজের তৈরি করা শরীয়তের ওপরে আমাল করলে কিন্তু আল্লাহ কোনো আজের দান করবে না কোনো স্বভাব দেবে আল্লাহ সেটাকে মেনে নেবে না কেন আল্লাহ বলছে আমার হুকুম বাড়িতে থাক যখন থাকবে তখন এইভাবে আর যদি কখনো ভ্রমণে যাও সফরে যাও তো নামাজের হুকুম এই তো আমারকে আল্লাহর হুকুমকে পালন করতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে তাই আমার প্রিয় আপা আপনি যা কিছু বলেছেন শরীয়ত অনুযায়ী সুন্দরভাবে বলেছেন আশা রাখি উনি ওর উপরে আমাল করবেন আমার বিন্দুরাও শুনেছেন আল্লাহ রবুল আলমিন সকলকে এইভাবে তৌফিক দান করুক শরীয়তের মাসলা ভালোভাবে শুনে যেন এইভাবে অন্যদেরকে সকলেই বোঝাতে পারেন আপনাদের কাছে দুয়ার অনুরোধ রহিল এবং প্রয়োজনীয় মাসলা মাসাইল আপনারা জিজ্ঞাসা করতে থাকুন এই অনুরোধ রইল অনুরোধ করছি পরের প্রশ্ন নিয়ে বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি রাজ্য আসাম ধুবড়ি জেলা থেকে বলছি হুজুর সাহেব আপনাকে আল্লাহ পাক ভালো রাখুক তো আমার প্রশ্ন হচ্ছে লিভারের প্রবলেম দেখা যাচ্ছে তো এই লিভারের প্রবলেম এই রোগ থেকে এই রোগ থেকে বাঁচার কিছু উপায় বলে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার দোয়ার জন্য আপনার কৃতজ্ঞ রইলাম আল্লাহ আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনাদের পরিবারের সকলেকে শান্তিতে রাখুক বিপদ আপাত থেকে মুক্তিতে রাখুক আল্লাহর কাছে এই কামনা করি আমিও যেমন আপনাদের জন্য দোয়া করি প্রতি এপিসোডের শুরুতে প্রথমেই আপনাদের সকলের জন্য দোয়া করি ওইরূপ আপনাদের সকলের কাছে আন্তরিক আবেদন করছি আপনারাও আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করতে থাকবেন আমি যাতে সুস্থ থেকে আপনাদের প্রশ্নের সঠিক সময়ে উত্তর দিতে পারি বা দিনের খেদমাত করতে পারি এবারে আপনার প্রশ্ন ছিল আপনি জানতে চাইছেন যে লিভারের প্রবলেমের জন্য কি করতে হবে তো লিভারের যখন প্রবলেম আসে তখন সব সমস্ত ডাক্তার একই কথা বলেন আপনারা কোনো সলিড জিনিস মানে শক্ত জিনিস বা তেলা জিনিস চিকনাহাট যাকে বলা হয় চর্বি যার মধ্যে আছে ওই সমস্ত জিনিস থেকে হান্ড্রেড পার্সেন্ট পরেজ করতে হবে লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে যদি তেলা জিনিস বেশি পানাহার করা হয় বা ভাজা ভুজো বেশি খাওয়া হয় তো এই ভাজা ভুজো জিনিস থেকে দূরে থাকতে হবে রেড মিট থেকে বা সলিড ফুড শক্ত জিনিস থেকে দূরে থাকতে হবে যত সম্ভব ওই যখন লিভারের কষ্ট হবে তখন নরম জিনিস খেতে হবে তরল জিনিস যত ভালো আর এর মধ্যে ভালো হয়েছে শাক সবজি যত বেশি পারুন শাক সবজি বিশেষ করে মূলো মূলো শাক বা পাতা শাক কোনো পাতা শাক খেতে পারেন আখের রস লেবার জন্য খুব মঙ্গল আর ওষুধ হিসেবে লিউ ফিফটি টু আয়ুর্বেদিক একটা ওষুধ আছে হিমালয় কোম্পানির লিউ ফিফটি টু ওটা পান করতে পারেন খুব শীঘ্র রিকভার হয় আর যদি খোদা না করে ইনফেকশন হয়ে থাকে তখন ওখানে আপনাদেরকে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক নিতে হবে অ্যামোক্সিসিলিন মানে যে সমস্ত অ্যান্টিবায়োটিক আসে কি অ্যামেরাজল এমেরাস এগুলো আসে এগুলো ডক্টরদের কাছে জিজ্ঞেস করুন ওনারা বলবেন ফেলাজিল এগুলো মানে লিভারের ইনফেকশনকে ভালো করে তো এগুলো নিলে তবে অনুরোধ করব ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো নেবেন না কারণ অ্যালোপ্যাথিক ওষুধ বিনা ডাক্তারের পরামর্শে বিনা চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত নয় তবে আয়ুর্বেদিক ওষুধ যার সাইড এফেক্ট কম বা হোমিওপ্যাথিক ওষুধ নিতে কোনো অসুবিধে নেই তবে ন্যাচারাল ট্রিটমেন্ট যেটা আমি বললাম শাক সবজি মানে বেশি ব্যবহার করতে পারুন লিকুইড বেশি ব্যবহার করতে পারুন তরল পদার্থ আর আখের রস মূলর রস বা মূলর পাতার সবজি রেঁধে খেতে বলুন ওগুলো তাড়াতাড়ি রিকভার করবে তাছাড়া সুরা ইয়াসিন প্রতিদিন সকালবেলা সুরা ইয়াসিন পড়ে নিয়াত করবে এই ইয়াসিন পড়া ছাড়া আল্লাহ আমার লিভারের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য লিভারের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সুরা ইয়াসিন পড়েছি কোরবাতিন আল্লাহ এইভাবে মনে মনে নিয়াত করে সুরা ইয়াসিন পড়ে তারপরে ওই পানির ওপরে ফু দিয়ে ওই পানিটা পান করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আলী আলাইসাল্লামকে আয় আলী আল্লাহ সুরা ইয়াসিন কালবে কোরআন বলা হয় কোরআনের দিল কোরআনের অন্তর প্রাণ তো এই সুরা যদি কেউ কোনো উদ্দেশ্য নিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ রবুল আলমিন তার উদ্দেশ্যকে পূরণ করে দেবে বা তার মনোকামনা আশা পুরো করবে আর কোনো রোগের জন্য যদি পড়া হয় তো সেই রোগ থেকে সে মুক্তি পাবে তা আশা রাখি সুরা ইয়াসিন পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি পান করা হয় সকাল সন্ধ্যে ইনশাআল্লাহ লিভারের কষ্ট থেকে বা ওই রোগ থেকে মুক্তি পাবেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার আব্বার পেটে আলসার হয়ে গেছে কিছু উপায় বলে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আল্লাহ রব্বুল আলমিন আপনার আব্বাকে শেফা দান করুক ওই কষ্ট থেকে উনি তাড়াতাড়ি মুক্তি পান ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে অরোগ্য করুক তবে উপায় হিসাবে ওনাকে বলতে চাই সর্বপ্রথম আপনি আপনার আব্বাকে বলবেন ঝাল নুন তেল এই তিনটে জিনিস থেকে যত সম্ভব পরেজ করতে হবে বেশি ঝাল খেলে হবে না বেশি নুন খেলে হবে না আর তেলা জিনিস খেলে হবে না মনে থাকে যেন ডাক্তারদের কাছে যদি যান বা আপনার আব্বা যদি যান তো ওনার ডাক্তাররাও কিন্তু এটাই বলবেন ঝাল নুন তেল একদম বন্ধ করতে যদি সম্ভব হয় তো বন্ধ করে দিতে হবে আর নইলে সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে কেন আলসারের জন্য খুব এটা ক্ষতিকারক আলসারকে বৃদ্ধি করে ঝাল নুন তেল এটাকে বন্ধ করতে হবে এবার চিকিৎসা হিসেবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ আছে তবে অ্যালোভেরা অ্যালোভেরা এক রকমের পাতা হয় তার আঠা ওই আঠা সকালবেলা খালি পেটে অ্যালোভেরার আঠা খেতে বলুন কি এক টুকরো অ্যালোভেরার পাতা নিয়ে ওপরের ছালটা ছিলে ফেলতে হবে ভেতরে যে লিকুইড থাকবে ওই লিকুইড ছোট ছোট করে কেটে নিয়ে মুখে দিলে ওটা নাল নাল হয় মানে আঠা মতো হয় তো ওটা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে চলে যাবে আলসার রোগের জন্য খুব উপকৃত জিনিস অ্যালোভেরার ওই গাছের পাতার রস কি সামান্য টুকরো প্রতিদিন সকালে খালি পেটে ওনাকে খেতে বলবেন আশা রাখি ওই আলসারের রোগ থেকে উনি হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাবেন তাছাড়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কলঞ্জি ব্ল্যাক সিডস মৃত ছাড়া সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ ওর মধ্যে রেখেছে তাই ওনাকে বলুন সকালবেলা খালি পেটে মনে করুন অ্যালোভেরার রস খাওয়ার আগে কি পরে খেলেও হবে আধ ঘন্টা আগে পরে কালঞ্চের দানা যে কোনো মুদিখানায় পাওয়া যাবে ওকে কালো জিরাও বলা হয় বাংলায় মনে হয় কালো জিরা বলে তবে ইংলিশে ব্ল্যাক সিডস বা কলঞ্জিওর বিখ্যাত নাম কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকান দোকানে হামদারদের ওষুধের দোকানে জড়িবটি যেখানে পাওয়া যায় ওখানেও পাওয়া যাবে তো কলঞ্জির দানা সকালবেলা মনে করেন এক চামচ দানা মুখে দিয়ে পানি পান করে নেবেন এই দুটো জিনিস ওনারকে খুব ফাস্ট রিকভারি করাবে মানে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন তবে ডাক্তার কাছে যদি যান তো খুব ভালো কেননা ডাক্তাররা আলসারের কন্ডিশন অনেক অনেক সময় চেক করান ভিতরে মেশিন দিয়ে দেখেন মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি তো যে হিসেবে ডাক্তার বলবেন সেই হিসেবে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তবে শরীয়ত হিসেবে রুহানি যে চিকিৎসা আমি বললাম এটা করতে বলুন এক নম্বর পরেজ করতে হবে সমস্ত প্রকারের তেল নুন ঝাল থেকে এগুলো বেশি খেলে হবে না আর তাছাড়া অ্যালোভেরার রস আর কলঞ্জে দানা এই দুটো সকালবেলা পান করতে হবে আর যেমন এর আগেও আমি বলেছি সুরা ইয়াসিন পানি পড়ে পানিতে দম করে পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করতে বলুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন ওনাকে শেফা দান করবেন তাছাড়া কোরআনে আয়াত শেফা আছে বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন শেফা রেখেছে তাই আপনার পিতাকে বলুন আয়াত শেফা ওই আয়াত শেফাগুলো পড়ে পানিতে পড়ে ফু দিয়ে ওটা পান করতে ইনশাল্লাহ আশা রাখি খুব বেশি এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে উনি ওনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে জাসমিন বলছি আপনি আপনি যে এহলেবাদের মানে ঘটনা বা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আলী আল্লাহ সাল্লাম এবং হাসান আল্লাহ সাল্লাম হোসেন আল্লাহ সাল্লাম মা ফতেমা এনাদের বিষয় যে সব কিছু বলেন আমাদের শুনতে খুব ভালো লাগে এবং আপনি অনেক অনেক ওনাদের কথা বলুন আমরা কিছুই জানি না কিছুই ওনাদের বিষয়ে জানতে কোনো দিন পারিনি একমাত্র আপনার কাছ থেকে জেনেছি সবাই জানে কিন্তু কেউ বলে না চুপ করে থাকে হ্যাঁ আমার মামা আমার নানারা আমার মামার ছেলেরা সবাই মলি সাহেব কিন্তু কেউ কোনো দিন এহলেবাদের কথা বা ঘটনা বলিনি আমার আম্মাজি বলে যে ওনাদের কথা অনেক বলুন আমরা যেন অনেক কিছু জানতে পারি নবীজির পরিবারের বিষয় সব কিছু বলুন ওনাদের ঘটনা তো আমরা জানি না তো আপনি বলুন আপনার কাছ থেকে নিয়ে আমরা শিখছি আর আমার আম্মাজি আমার মামিকে বলছিল যে আলী আল্লাহ সালাম কাবা ঘরের ভিতরে হয়েছিল তখন বলছিল না না কাবা ঘরের ভিতরে হয়নি তখন আমার মামা মলি সাহেব তখন বলছে যে আলি আল্লাহ সাল্লাম আমার আম্মাজি বলছে যে আলি আল্লাহ সাল্লাম তো কাবা ঘরের ভিতরে হয়েছিল বলে হ্যাঁ অনেক ঘটনা তাদের অনেক ঘটনা ও বলিস নি চুপ করে থাক বলিস নি বলে তাহলে বলে হ্যাঁ তো আফ করতে করতে ওর ভিতরে ঢুকে গিয়েছিল আলী সাল্লাম হয়েছিল বলে ও তোরা তাহলে সব কিছুই জানিস ওই জন্য কি তাহলে ওই জন্য বলিস না কেন রা তোরা ওরা তো সবই জানিস বলে ওনাদের অনেক ঘটনা ও বলিস নি এরকম তখন আমার আম্মাজি কিছু বলিনি আমি বলে তোরা অত সব কিছু জানিস তাহলে চুপ করে থাকিস কেন বলতে পারিস না আমাদের মানে আমাদের কাছে আমরা তো কিছুই কোনোদিন জানতে পারিনি আমরা মানে আম্মাজি আপনার কথা বলল যে আপনার তারই সব কিছু জানতে পারছি আপনি খুব ভালো আপনি এইভাবে আমাদেরকে শেখান এবং আমরা যেন তুলে ধরতে পারি সবার কাছে সবাই চুপ করে থাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং ভয়েসমেলের জন্য অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই আহমদ শুক্রলিল্লাহ আপনারা এই সমস্ত জিনিস জানছেন জানার চেষ্টা করছেন বা জেনে বুঝে সেটাকে অন্যদের সামনে বলছেন আহমদ শুক্রলিল্লাহ এটাই চাচ্ছিলাম এটাই আমাদের উদ্দেশ্য যে পাবলিক জাগুক আল্লাহর বান্দারা সজাগ হোক নবীর উম্মাতরা এখনও যে জিনিসগুলো জানেনি তারা জানুক সঠিক জিনিসগুলো জেনে মেনে তার উপরে আমাল করুক তারা সেটা অন্যদের কাছে পৌঁছে দিক এটাই আমাদের উদ্দেশ্য এটাই আল্লাহ রসুলের হুকুম আলহামদ শুক্রলিল্লাহ আলহামদ শুক্রলিল্লাহ আপনারা যেমন শুনলেন আমার প্রিয় দর্শক জন্য আমি বলছি আমার প্রিয় বোন যেমন বলছে ওনার মা নিজের ভাই বা ভাবিকে বললেন মানে ওই মেয়ের মামা বা মামিকে যেভাবে কথা হলো ওনাদের মধ্যে আপনারা ভয়েস রেকর্ডিংয়ে শুনলেন মনে রাখবেন আমার আহলে সুন্নাত মৌলবী মাওলানা ভাইরা এদের মধ্যে এইট্টি টু নাইনটি পারসেন্ট সবাই জানে কিন্তু মানে না সবাই হকিকত জানে কিন্তু তারা হক লুকিয়ে রেখেছে দশ পার্সেন্ট কি বিশ পার্সেন্ট তারা অজ্ঞাত তারা সত্যি জ্ঞান রাখে না তারা জানে না হকিকত তাদেরকে আল্লাহ হয়তো ক্ষমা করবে কিন্তু যারা জেনে শুনে হকিকত লুকিয়ে রেখেছে সত্য জিনিসগুলো বলছে না এদের সাজা বড় কঠিন হবে আর এদের হিসেব বড় কঠিন হবে হজরত আলী আলাইসালাম পবিত্র কাবা ঘরমে জন্ম নিয়েছিলেন এই যে উচ্চ সম্মান আল্লাহর তরফ থেকে ওনাকে দান করা হয়েছিল এটা কারো থেকে লুকিত নেই তাই ওনাকে ওলিদুল কাবা বলা হয় কাবার একমাত্র সন্তান খোদার ঘরে যে সন্তান জন্ম নিয়ে ছিলেন তিনি হচ্ছেন হজরত আলী আলাইসালাম না ওনার আগে কেউ ওই কাবা ঘরে জন্ম নিয়েছিল না ওনার পরে কেউ জন্ম নিয়েছে ওই পবিত্র স্থানে সেই জন্ম নিতে পারে যে পবিত্র সাধারণ মানুষ পবিত্র স্থানে জন্ম নিতে পারে না চিন্তা করুন জনাবে মারিয়াম বাইতুল মকদ্দাসে ছিলেন আল্লাহর ঘরে ছিলেন জনাবে ঈশানবীর নবীর যখন জন্মের সময় আসলো বাচ্চা প্রসবের সময় আসলো আল্লাহর হুকুম আসলো আই মারিয়াম আপনি এই এবাদত খানা ছেড়ে আল্লাহর ঘর ছেড়ে বাইরে চলে যান এটা এবাদাতের স্থান এটা জন্মস্থান নয় মনে রাখেন ঈশানবীর নবীর মতো নবীর মাকে জানাবে মরিয়াম মরিয়ামে মকদ্দাস বলা হয় পবিত্র নারী ছিলেন তার শর্তেও ওনাকেও কোরআন বলছে আল্লাহর হুকুম হচ্ছে আপনি এই উপাসনার স্থান এই মসজিদ এই আবাদত গাছ ছেড়ে বাইরে চলে যান কারণ এটা জন্মস্থান নয় তাহলে হজরত আলী আলাইসাল্লাম কত পবিত্র সন্তান ছিলেন আল্লাহর নজরে হজরত আলী আলাইসালামের মা জানাবে ফাতেমা বিনতে আসাদ উনি কিন্তু কাবাঘরের দরওয়াজে দিয়ে প্রবেশ করেননি কাবাঘরের ভিতরে কাবাঘরের দেওয়ার ফেটে গিয়েছিল দেওয়ার পেটে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে উনি প্রবেশ করেছিলেন উনি শুধু নিজের গর্বকে কাবা ঘরে দেওয়ার এসে টাচ করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার গর্বে যে বাচ্চা আছে এই বাচ্চার ওয়াস্তা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি আমার এই কষ্ট থেকে আমাকে মুক্তি দান করো আমার এই মুশকিলকে আসান করে দাও আর গর্বে ছিল মুশকিল কোষা আলী আলাইসাল্লাম যিনি আজও সকলের মুশকিলকে আসান করছেন সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা ছিল কিন্তু দরজা বন্ধ ছিল আর সেখানে যাওয়ার প্রয়োজনও হয়নি উনি সেই দেওয়াল যখন ফেটে গেল ওখান থেকে প্রবেশ করলেন আবার দেওয়ার বন্ধ হয়ে গেল ভেতরে উনি বাচ্চাকে জন্ম দিলেন আর তিন দিন ভেতরে ছিলেন মানুষ একদিন দুদিন না খেয়ে থাকতে পারে তিন দিন না খেয়ে কেউ থাকতে পারে চিন্তা করুন তিন দিন বিনা পানাহারে ছিলেন তাহলে কার সুরক্ষায় ছিলেন কার আয়ত্তে ছিলেন সেই আল্লাহ রব্বুল আলমিনের হেফাজতে ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের ঘরে মেহমান ছিলেন সুতরাং আল্লাহর তরফ থেকে সমস্ত ব্যবস্থা ছিল আর বাচ্চারা জন্মের পরে আপনারা জানেন পেশাব পাখানা এটা বাচ্চাদের জন্য স্বাভাবিক কিন্তু তিন দিন হজরত আলি ইসলাম সেখানে ছিলেন কোথাও রওয়ায়তে পাওয়া যায় না যে তিন দিন হজরত আলি ইসলাম পানাহার করেছিলেন জনাব ফাতেমা বিনতে আসাদ নবী করিম সাল্লাহাম তৃতীয় দিন যখন আগমনের জন্য গিয়েছিলেন স্বাগতমের জন্য গিয়েছিলেন মোবারকবাদী দেওয়ার জন্য গিয়েছিলেন তো চাচি আম্মাকে বলছেন আম্মা আরবি ভাষায় আয়ন মিম তায় মরবতা আম্মা ইয়া আম্মাতি আম্মা মানে চাচি চাচি যেন আমার ভাইকে আমার কোলে দিন তখন যেন ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন আয় মোহাম্মদ তোমার ভাই কিন্তু আজ তিন দিন চক খোলেনি কিছু পানাহার করেনি তখন নবী করিম সাল্লাম মিসমিস করে হাসলেন আর বললেন আয় চাচি যান পবিত্র কাবা ঘরের সম্মানকে বজায় রাখার জন্যে আমার ভাই এখানে সাধারণ বাচ্চার মতো কোনো ব্যবহার করতে পারেন না আর আমার ভাই চোখ খোলেনি চিন্তা করবেন না তখন কাবাঘরে প্রতিমা রাখা ছিল বুত রাখা ছিল আল্লাহ রবুল আলমিন আমার ভাইয়ের ওপরে রহম করেছে তাই হজরত আলী আলাহ ইসলামকে কর্রম আল্লাহ অজহ বলা হয় যার চেহারার ওপরে আল্লাহ রহম করেছে যার করম করেছে যার চেহারা কখনো প্রতিমার সামনে বা বুতের সামনে নত হয়নি তাই যাহাতে আলী আলাইসালামের দৃষ্টি প্রতিমার ওপরে ভূতের ওপরে না পড়ে তাই উনি চোখ খোলেননি সর্বপ্রথম চোখ খুলেছিলেন নবীর জিয়ারাত করেছিলেন তাই নবী বললেন আমার ভাই এবারে চোখ খুলবে তাই তখন নবীর কোলে এসে উনি চোখ খুলেছিলেন আর নবীর জবান থেকে জবান চুষে সর্বপ্রথম উনি পান আহার যা কিছু বলেন ওটা গ্রহণ করেছিলেন কেননা শিক্ষা নবুবাদ থেকে ইমামাত শিক্ষা লাভ করছিলেন তাই হজরত আলী আসলাম বারবার বলতেন আমি যা কিছু শিক্ষা পেয়েছি প্রিয় নবীর দান নবীর মাধ্যমে তাই হজরত আলী আলাইসাল্লাম পবিত্র কাবা ঘরে জন্ম নিয়েছিলেন আর ওনার জন্মটাও একটা মজেজা বা চমৎকার ছিল যা বিস্তারিত ঘটনা আমি ওনার জন্ম তারিখে শুনিয়েছিলাম যাই হোক আমার প্রিয় বোন এই হকিকাত কিন্তু সবাই জানে এত পবিত্র সন্তান এত পবিত্র ব্যক্তি যার সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলী উন খাইরুল বাসার মান আনকারা ফকাদ কাফার আলী সর্বোত্তম ব্যক্তি দুনিয়ায় খায়রুল বাসার মানে মানব জাতির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানে আনকারা ফাকাদ কাফার যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে আর সেই আলীকে ছেড়ে যদি কেউ অন্যদেরকে আপন করে অন্যদেরকে স্মরণ করে অন্যদেরকে অনুগমন করে অনুসরণ করে বা অন্যদের কথা মতো জীবনযাপন করে তো সে নিজেই বুঝে নিক সে ভালো করছে না মন্দ করছে সে উচিত করছে না অনুচিত করছে নবী করিম সাল্লাম বারবার বলেছেন মনসর ইয়াহি হায়াত ইয়মুত মামাতি ইয়াদখল জন্নতা আদ্দিন আউ ইয়াসকুন জন্নতা আদ্দিন গারাসা রব্বি ফল ইউ আলে আলিয়াম যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায় আমার মতো মৃত্যুবরণ করতে চায় আর ওই জান্নাতে থাকতে বা প্রবেশ করতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয় মানকুন্ত মাওলাহ ফাহাদা আলিউন মাওলা আমি যাদের অভিভাবক ছিলাম আজ থেকে এই আলী তাদের অভিভাবক আলী তাদের মাওলা আমি যাদের মাওলা ছিলাম আলী তাদের মাওলা তো যে উম্মাত নবীকে নিজের মাওলা মনে করে আল্লাহর পরে নবী হচ্ছেন আমাদের অভিভাবক গার্জেন মাওলা ওইরূপ নবীর পরে নবী বলছেন আমার পরে তোমাদের মাওলা বা অভিভাবক বা শরীয়ত হিসেবে তোমাদের গার্জেন হবেন আলী আলাহ ইসলাম তো সেই আলী আলাহ ইসলামকে যদি কেউ ছেড়ে দেয় আর আলীকে ছেড়ে যদি অন্যদেরকে নিজের মাওলা বলে মেনে নেয় তো সে কত দুর্ভাগ্যশীল বা কত অভাগিনী এবার সে নিজেই ভেবে ভেবে দেখুক তো আমার প্রিয় বোন এই হকিকাত অনেকেই জানে সবাই জানে কিন্তু দুঃখের বিষয় তারা জেনেও অন্ধকারে আছে এবং অন্যদেরকে অন্ধকারে রেখেছে আর এর সাজা পাবলিক এক অংশ যদি পায় তো মোল্লা মৌলবীরা দশ অংশ পাবে কেননা এরাই গোপন রেখেছে তাই আমি আমার বক্তব্যের মাধ্যমে এই সমস্ত হকিকত জানানোর চেষ্টা করছি যাতে কালকে যেন তারা এই না বলতে পারে আমাদের কেউ বলার লোক হয়নি আমাদের কেউ জানায়নি সঠিক জিনিস আমাদেরকে কেউ বলেনি তাই আমার কথা শোনার পরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই সমস্ত হকিকত আপনারাও নিজের আপনদের সামনে তুলে ধরুন পরিবারে আত্মীয় স্বজনের সামনে বন্ধু বান্ধবের সামনে পরিচিত ব্যক্তিদের সামনে এই হকিকাতকে লোকাবেন না কোরআন বলছে যে কেউ যদি কেউ হককে লোকায় তো সে জুলুম করেছে আর জালেমদের সাজা হচ্ছে নরক জাহান্নাম তো যারা মৌলভী হোক মাওলানা হোক যারা শরীয়তের হকিকাত বা যে সমস্ত হক জিনিস ইতিহাসে আছে ইসলামে আছে আহলে বায়তের হক বা হকিকাত যারা লুকিয়ে রেখেছে মনে রাখবেন এরা জুলুম করছে এরা জালিম আর সালিমদের জন্য আল্লাহ বড় কঠিন সাজা রেখেছে বড় কঠোর সাজা পাবে এরা আমার প্রিয় বোন ইনশাআল্লাহ আমি যেমন আহলেবাদ সম্পর্কে চর্চা করছি বিশেষ করে ওনাদের জন্ম তারিখ শাহাদত দিবসে আমি ওনাদের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করি ওইভাবে করতে থাকব আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে ওনাদের জীবনী জানার চেষ্টা করুন যেভাবে প্রশ্ন করবেন আমি সেইভাবে উত্তর দিয়ে ওনাদের জীবনী উল্লেখ করব বা ওনাদের জীবনী আপনাদেরকে শোনাবো কখনো নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে জিজ্ঞেস করুন কখনো মালু আলী আলাহ ইসলামের জীবন সম্পর্কে জিজ্ঞেস করুন কখনো মা ফাতেমার জীবনী সম্পর্কে জিজ্ঞেস করুন কখনো হাসান হোসেনের জীবন সম্পর্কে এইভাবে এমাম নবীদের সম্পর্কে জিজ্ঞাসা করুন যত জিজ্ঞাসা করবেন তত জ্ঞান বৃদ্ধি হবে তত হকিকাত জানতে পারবেন ইসলামের বহু কিছু জানতে এখনও বাকি আছে তাই কোরআন বলছে ফাস আলু আহলে জিক্রে ইনকুন্তুম লাতালামুন যা তোমরা জানো না জিজ্ঞাসা করো তাদের কাছে যারা জানে আহলে জিকিরের কাছে প্রশ্ন করো তো এর উত্তম মিস্তাক হচ্ছে আহলে ব্যয়ত যারা আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়েছেন আর ওনাদের দোয়ায় শিক্ষা ওনাদের দোয়া শিক্ষায় শিক্ষিত হয়ে বা শিক্ষা লাভ করে আজ আমি আপনাদের কাছে এগুলো বলে বলতে সক্ষম হচ্ছি ওইরূপ আপনাদের কাছে অনুরোধ করব এই সমস্ত জ্ঞানের কথা বা এই সমস্ত ইলেম বা তালিম জানার পরে আপনারাও অন্যদেরকে বলবেন বা অন্যদেরকে শেখাবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিতে পারেন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন আর নইলে লিখে পাঠিয়ে দিন আমি আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তবে কিছুদিন ধরে আমার শারীরিক অসুবিধা বা অসুস্থতার কারণে আমি সময় রেকর্ড রেকর্ডিং করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে আপনাদের প্রশ্নের উত্তর সময়ে রেকর্ডিং করতে পারি যাতে আপনাদের বেশি অপেক্ষা না করতে হয় এই বলে আমার বক্তব্য স্থানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু